जीवामयि शेकितसौहृदार्था जनेषु देहान्तर्वार्तिकेषु गेहेषु जायात्मजरातिमत्सु न प्रीतियुक्ता यवदार्थाश्चलोके श्रीशिल भक्ति ভক্তি सरस्वती সরস্বতী ठाकुर ঠাকুর প্রভা জানিয়েছেন আপনারা নিজ নিজ কর্মফল অনুযায়ী যে যে অবস্থার মধ্যে বর্তমানে রয়েছেন সেটাকে ভগবানের অনুগ্রহ করে বলে স্বীকার করবেন সেটাকে ভগবানের অনুগ্রহ বলে স্বীকার করবেন সেই পরিস্থিতি সেই অবস্থাটা আপনার পূর্ব কর্মফলেতেই আপনার কাছে এসছে জেনে কাউর ওপর অসুয়া প্রকাশ করবেন না ভগবানের এটা করুণা আপনার এইটাই অনুকূল এর মধ্যে থেকে আপনাকে রাস্তা ভগবান দেখিয়ে দেবেন পূর্বপূর্ব কর্মফল অনুযায়ী বদ্ধজীবগণ যে যে দশা লাভ করেন তারে অজ্ঞানের দ্বারা তারা অজ্ঞানের দ্বারা তারা পীড়িত হয়ে পীড়িত হয়ে বিভিন্ন কারণকে দায়ী করে বা ভগবানকে দায়ী করে বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে কাউর কোনো অবস্থা নিজের কর্মফল অনুযায়ী পূর্বে পৌঁছেছে তাতে অপর কাউকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই আসে না বহু সৌভাগ্যক্রমে অনন্ত জীবগণ অনন্তকাল ধরে অনন্ত ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে যাচ্ছে কৃষ্ণ ভলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ বহু ভাগ্রক্রমে কাউর কাউর সাধুগুরু বৈষ্ণবেতে একশো ভাগ বিশ্বাস হয় আমি এই কথা আলোচনা প্রসঙ্গে পূর্বে তুলেছিলাম প্রভুপাদের কথা প্রবাদ বলছেন আমরা সকলেই প্রায় নুনাধিক মায়াবাদী আমাদের সকলকেই মোর অর লেস কম বেশি মায়াবাদ নামক বিচারটা আমাদের দূষিত করে রেখেছে যদি বা গুরু বৈষ্ণবে বিশ্বাস করি শতকরা শতভাগ বিশ্বাস করতে পারি না দুর্ভাগ্য যে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তিনি আমাদের অমঙ্গল করতে পারেন না মঙ্গল ছাড়া অমঙ্গল করতে পারেন না আমরা এই বিষয়টাকে আমাদের যে দূষিত হৃদয় তাতে ধারণার মধ্যে আনতে পারি না বহু সৌভাগ্যক্রমে কাউর কাউর গুরু বৈষ্ণবের দৃঢ় বিশ্বাস হয় আর পরহংস গুরু বৈষ্ণবে যখন দৃঢ় বিশ্বাস হয় যে বা মহিষে কৃত সৌহৃদার্থা জনেশু বার্তিকেশু যে আমাতে ভালোবাসা স্থাপন করবে অর্থাৎ আমার পরিকর বৈশিষ্ট্য ধাম নাম আমা আমাতে ভালোবাসা আমার ভক্তকে ভালোবাসা দুটো আলাদা কথা নয় ভক্তকে ভগবানের থেকে কেটে আলাদা করে একটা আলাদা তত্ত্ব দর্শন করবার কথা শুদ্ধ শাস্ত্রেতে কোনো জায়গায় বলা নাই আমি ভগবানকে মানব ভগবানের ভক্তকে মানব না অবিশ্বাস করব নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করো আস নিতাই চরণ কমলের মধ্যে আমাদের যত গুরুবর্গ আছেন পূর্বের সমস্ত গুরুবর্গ যারা আছেন যারা আবার ভগবানের ইচ্ছায় ভবিষ্যতে আসবেন এ জগতে তাদের সবার নিত্যস্থান জেনে রাখবেন নিত্যানন্দের চরণ কমল অর্থাৎ বলরাম বলদাওজি মহারাজের থেকে তারা এসছেন ভগবান তাদেরকে পাঠিয়ে দিয়েছেন এসব কারণ আমি বলেছিলাম যে বা যারা আমি অনেক তীব্রভাবে কথা বলি অনেকে দুঃখ পেতে পারেন আমি তাদের চরণে পুনঃ ক্ষমা প্রার্থনা করি যে এগুলো আমি তাদের তীব্রভাবে বলতে বাধ্য হই এটা তাদের চরম মঙ্গল আশা করে আমি বলি আমি তাদেরকে দিয়ে নিজের কোনো স্বার্থ উদ্ধার করব না বলে এত বড় তেজ এত বড় শক্তি আমার মধ্যে আবির্ভাব হয় যদি বিন্দুমাত্র আপনাদের কাউকে দিয়ে আমার কোনো স্বার্থ উদ্ধারের কোনো প্রসঙ্গ আমার হৃদয়ে গোপনভাবে লুক্কায়িত থাকত তাহলে নিশ্চিতভাবে এ এত বড় সত্য কথাগুলো নিষ্ঠুর সত্য কথাগুলো আপনাদের সামনে এরকমভাবে তুলে ধরার ক্ষমতা আমার হতো না অনেকে আমি বলেছিলাম সকালে যে আমরা ত্যাগী জীবনে প্রবেশ করেছি বহু সৌভাগ্যক্রমে মানুষ প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে চালিত হয় রেয়ার কেস অনন্ত ব্রহ্মাণ্ড খুঁজে ফেলে দেখা যায় প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে প্রবেশ করে ভগবানকে ভজন করার যে চেষ্টা এ অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার গীতা গীতাতেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন বহিরিন্দ্রিয় সংযম্ব য আস্তে মনসা স্মরণ যে সমস্ত বিষয়গুলো আমি ছেড়েছি বলে আপনাদের কাছে দাবি করছি ত্যাগী জীবনে প্রবেশ করেছি বলে আমি অভিমান করছি বাস্তবিক পরমহংস গুরু বৈষ্ণবগণ সেরাম কোনো অভিমান করেন না জগতের সমস্ত বস্তুগুলোকে কৃষ্ণ সেবার উপকরণ জগতের যে কোনো বস্তু যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের বিষয় আমার সম্মুখে আসুক সেই বিষয়গুলোকে উপযুক্তভাবে কৃষ্ণ সেবায় উৎসর্গ করবার যে টেকনিক যে কৌশল এটাকেই বলে ভজনের গুপ্ত কৌশল এটাকে বলে ভজনের গুপ্ত কৌশল ভজনের এই গুপ্ত কৌশল সবার আয়ত্তে আসবে না কদাচিৎ কোনো বহু সৌভাগ্যক্রমে বহু সৌভাগ্যক্রমে গুরু বৈষ্ণবগণের কৃপা অজস্র কৃপা নিত্যানন্দ দয়াল বলরামের কৃপা গৌরহরির কৃপা এই সমস্ত পরিপূর্ণরূপে যার হৃদয়েতে প্রকটিত হয় তার পক্ষেই ভগবত তত্ত্ব বিজ্ঞান অনুভব করা সম্ভব হয় এবং ভগবত তত্ত্ব বিজ্ঞানের উপদেষ্টা রূপে তিনি আসীন হতে পারেন ভগবত তত্ত্ব বিজ্ঞানের উপদেষ্টা বদ্ধজীব হতে পারে না সেখানে বলছেন যদি বাইরের সমস্ত ইন্দ্রিয়গণকে সংযম করে সমস্ত মনের মধ্যে যদি আমি বিষয়গুলোকে চিন্তা করতে থাকি তাহলে ভগবান বলেছেন মিথ্যা মিথ্যাচার ও সৌচ্ছতে ভগবান নিজেই এটা দৃঢ় শাসন করে বলেছেন এটাকে বলে মিথ্যাচার ও সৌচ্ছাতে এটাকে মিথ্যাচার বলা হয় কাজেই মিথ্যাচার গ্রহণ করার থেকে আমি বিষয়ের মধ্যে পড়ে রয়েছি বিষয়কে ছাড়তে পারিনি এরকমভাবে লজ্জার সঙ্গে বিষয়ভোগ করা করতে করতে লজ্জার সঙ্গে ধিক্কার করতে করতে নিজেকে বিষয় গ্রহণ করার যে পদ্ধতি এটা বরণ ভালো আর গৃহস্থ অবস্থায় থেকে যারা আত্মজয় করেছেন জিতেন্দ্রীয় হয়েছেন ওই গৃহেতে থেকে ভগবানের সংকীর্তন ভগবানের নাম সংকীর্তনকে আশ্রয় করে যা জীবনযাপন করছেন তারা কৃতকৃতার্থ হয়েছে আমরা আজকে প্রাতকালীন অধিবেশনে এইসব কথার আলোচনা করেছিলাম সেখানে পিতামহ ব্রহ্মা দ্বাদশ মহাজনের একজন তিনি প্রিয়ব্রতকে বলেছিলেন ভয়ম প্রমত্তস্য বনেশু পিসাদ ইয়ত স আস্তে সহসট পত্নিয়া জিতেন্দ্রিয় স্বাত্মরতের বুধস্য যে গৃহাশ্রমাহ কিংনু করতি আবদ্যাম বলছেন বেটা আর তার নাতিকে বলছেন বাবা যদি কেউ বিষয়তে প্রমত্ত থাকে পাগল উন্মত্ত আর তারা যদি জঙ্গলে চলে যায় বিষয় চিন্তা হৃদয়ের মধ্যে বিজবিজ করছে গজগজ করছে এই অবস্থায় তারা ত্যাগী বেশ নিয়ে চলে গেলেন সেখানে যদি চলে গিয়ে নির্জন জায়গায় সেই বিষয়ের সঙ্গে তারা বিচরণ করেন সেটাকে একটু আগেই ভগবান বলছেন মিথ্যাচার ও সহজাতে অর্থাৎ মন থেকে হৃদয় থেকে বিষয় অপগত হয় নাই অথচ বাইরে আমি ত্যাগী বেশ গ্রহণ করলাম এটাকে স্বাস্থ্য কোনো সময় অনুমোদন করেন নাই ব্রহ্মাদি বলছেন তার থেকে যদি তুমি জিতেন্দ্রীয় হয়ে সংসার আশ্রমের মধ্যে থেকে সংসার আশ্রমটাকে যদি দুর্গরূপে প্রাপ্ত হয় এটা দুর্গ এখানে খাওয়া দাওয়া এই মায়ার সঙ্গে যে লড়াই যে সমস্ত ত্রিগুণের সঙ্গে যে বিষয়গুলো আছে তুমি যদি জিতেন্দ্রীয় হও এই ত্রিগুণকে যদি জয় করতে পারো সংসারের মধ্যে থেকে দেখবে সেখানে খুব সাবধানে যদি চলতে পারো গৃহস্থ আশ্রমে তুমি ভগবানকে লাভ করতে পারবে তাতে অসুবিধা হবে না এইসব কথা সকালে আলোচনা করা হয়েছিল আমরা সকালে আলোচনা প্রসঙ্গে এই পর্যন্ত এসেছিলাম যে প্রিয়ব্রত রাজি হলেন রাজি হয়ে ব্রহ্মার কথাতে রাজি হয়ে তিনি তিনি নিবৃত্তি মার থেকে ইচ্ছে করে ব্রহ্মার ইচ্ছাতে তিনি ফিরে এলেন তারপর তিনি গৃহস্থ সংসারে প্রবেশ করলেন যখন তিনি ভজনে গেছিলেন তখন তিনি গৃহস্থ সংসারে তখন প্রবেশ করেন নাই নারদজি মহারাজ তার গুরু এ কথা আগে বলেছি এইভাবে ভজন করতে করতে তিনি বিবাহ করেছিলেন তারপর বিশ্বকর্মার কন্যা বরহিস্মতিকে বিবাহ করে কিভাবে তিনি যে সমস্ত পুত্র আদি জন্মগ্রহণ করেছিল তার দশটি পুত্র একটি উজ্জ্বস্বতী নামে কন্যা প্রিয়ব্রতের অন্য একজন ভার্যা ছিল তার গর্ভে উত্তম তামস এবং রৈবত তারা মন্নন্তরের অধিপতি হয়েছিলেন আপনারা শুনেছেন রৈবত মন্নন্তর ইত্যাদি আদি তারা তিন পুত্র তাদের কথা আলাদা এই সপ্তদ্বীপের অধিপতি তিনি ছিলেন প্রিয়ব্রত নিজের রথের দ্বারা সাতটি সমুদ্রকে সৃষ্টি করেছেন এসব আপনাদের কাছে গল্প কথা মনে হবে অনেক কথা এসব সূর্যের মতো তেজস্বী ভাস্করের মতো দ্বিতীয় ইব ভাস্করাহা পরিভ্রমণ করে পৃথিবীর মধ্যে তিনি অনেক ব্যাপার সাতটি সাগর হয়েছিল আর সাতটি দ্বীপ যেটা বলা হয়েছিল জম্বু ফ্লক্ন শালমলি কুশ ক্রঞ্চ শাক পুষ্কর আর এদের চারিদিকে বিভিন্ন জায়গায় এই লবণ জল ইক্ষু জল সুরা জল ঘৃত জল দধি জল দুগ্ধ জল এবং শুদ্ধ জল এই সাতটা সমুদ্র সাতটা এই পৃথিবীর মধ্যে বিরাজমান তারা এই সাতটা দ্বীপের বিভিন্ন প্রান্তেতে বিরাজমান হয়ে এই দ্বীপগুলোকে সংরক্ষণ করছেন প্রিয়ব্রতের পুত্র হয়েছিলেন অগ্নিধ্র অগ্নিধ্র তার অনুশাসন মতে প্রবত্ত হয়ে হয়ে ধর্মের প্রতি দৃষ্টি স্থাপন রেখেছিলেন কড়া দৃঢ় দৃষ্টি অত্যন্ত কঠোরভাবে তিনি শাস্ত্রের অনুশাসনকে হৃদয়তে গ্রহণ করেছিলেন আর তিনি জম্বুদ্বীপ অধিবাসী প্রজাদিগকে নিজের পুত্র নির্বিশেষতা আমার নিজের পুত্রের মতো পালন করতে লাগলেন অগ্নিদ্র একদিন পুত্র কামনা করে ভজনে মন্দরাচল পর্বতে গহ্বরে ভজন করতে চলে গেছিলেন সেসব অনেক কথা ভগবান আদিপুরুষ তার আশয়টা জানতে পেরেছিলেন ও সংসার ধর্ম করতে চায় এবং তার জন্য পুত্র সংসার ধর্ম তো করেছি বিবাহ এবং পুত্র কামনার জন্য সে গেছে ভজন করতে ভগবান দেবসভা থেকে পূর্বচিতি নামক এক অপ্সরাকে পাঠিয়ে দিলেন তার সঙ্গে সে সংসার করে তার ছেলে পেলে অনেক কিছু হলো সেই সমস্ত কথা আছে শাস্ত্রে এখানে আমরা দেখি তাহলে অগ্নিদ্র পূর্বচিতিতে রাজা অগ্নিদ্র নাভি কিংপুরুষ হরিবর্ষ ইলাবিত রম্মক হিরণময় কুরু ভদ্রাস্য কেতুমালের সাতটি নয়টি পুত্র উৎপাদন করেছিলেন অগ্নিদ্র নাভি তার মধ্যে হচ্ছে প্রধান নাভি তার অনেক লক্ষণ ছিল হাতে বিভিন্ন জায়গায় নাভিকে তিনি রাজ্যে স্থাপন করে চলে যান নাভি তাহলে এই যে অগ্নিধ্র তার নাভি কিংপুরুষ হরিবর্ষ এগুলো সব ভারতবর্ষের যে নটা বর্ষকে ভাগ করেছেন সে বর্ষের প্রত্যেকটা পুত্রকে দান করেছিলেন এই জন্য এই নাভিকে অজনাব বর্ষ যেটা দান করেছিলেন এই জন্য তার তার নামে হয়েছিল অজনাব তাহলে অগ্নিদ্র এই নয়টি পুত্রকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছিলেন পরবর্তী সময়ে আমরা দেখি নাভির অনেক গুণগান আছে সমস্ত কথা আমি আলোচনা করতে গেলে ভাগবতের যে স্বাভাবিক গতি রুদ্ধ হয়ে যাবে বলে আমি অত্যন্ত চিন্তিত বিগত দিনগুলোতে মোটামুটি চেষ্টা করা হয়েছে বিষয়গুলোকে অ্যানালিটিক্যালি আপনাদের কাছে তুলে ধরার যদ্যপি যেরমভাবে বলার কথা ছিল আরও বিস্তৃতভাবে সময়ের সংকীর্ণতার জন্য হয়তো সেভাবে আমি অতটা আলোচনা করতে পারিনি এখানে নাভি পুত্রকামী হয়ে অনপত্য সিও মহিষী মেরুদেবীর সঙ্গে মেরুদেবীর সঙ্গে নাভি বিবাহ হয়েছিল তিনি পুরুষ ভগবানকে ভজনা করেছিলেন দৃঢ়ভাবে ভজনা করে ভগবান চতুর্ভুজ রূপে ভগবান তার দর্শনের বিষয় হয়েছিল দর্শক দৃষ্টিগোচর হয়েছিলেন ভগবান তো তার দর্শনের কাউরি বিষয় হন না যদি চান তখন হন ভগবানের সপ্রকাশতা শক্তি বলে এক শক্তি আছে যার দ্বারা ভগবান যদি চান কাউর কাছে নিজের স্বরূপকে প্রকট করবেন তো করতে পারেন তা নাহলে কেউ চেষ্টা করেও পারবেন না এইভাবে নাভি ভগবানকে ভজনা করে কৃপালাভ করেছিলেন এবং নাভি পুত্র কামনা করেছিলেন যাই হোক এইসব ব্যাপার আমরা দেখব এই নাভির রাজত্বকালে অনেক ঘটনা নাভির মতো গুণবান হওয়া খুব মুশকিল প্রত্যক্ষভাবে এসব অনেক প্রমাণ আছে ভগবান বলেছিলেন আমার সমান তো কেউ হয় না সুতরাং এই অগ্নিদ্র বংশে আমি অংশে অবতীর্ণ হব অংশে অংশ কলা ইত্যাদি আছে আমার সদৃশ্য কাউকে দেখিতে পাই না এইভাবে ভগবান বলেছিলেন তাতে নাভিজি মহারাজের ওপর ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান ঋষভদেব এসছিলেন ভগবান ঋষভদেব এসছিলেন তার বংশেতে কৃপা করবার জন্য তাকে এই ঋষভ অবতারের অনেক গোপন উদ্দেশ্য আছে এটা আপনারা শীঘ্রই এটা অনুভব করবেন ঋষভজি ভগবানের বিভিন্ন লক্ষণ ছিল বিভিন্ন রকম তিনি কিভাবে ঋষভ ভগবান দেবের জন্মার মাত্র বিভিন্ন লক্ষণ রাজ্যকালে সমন্য শুভ লক্ষণ দেখা গেল সুস্পষ্ট রূপে অঙ্গে তার ভগবত লক্ষণগুলো প্রকাশিত হল সর্বত্র সমত্ব তার সমদৃষ্টি উপশম বৈরাগ্য ঐশ্বর্য মহৈশ্বর্য সহ তার প্রভাব দিন দিন বৃদ্ধি হতে লাগল মহারাজ তার কবিদিগের বর্ণনীয় অতি শ্রেষ্ঠ শরীর তার বর্ণনা এটা আমাদের ভাষায় আসবে না সর্বরক্ষণ সমন্বিত এই ব্যক্তিকে কবিরা বিচার করে নাম দিলেন এর নাম ঋষভ রাখা ঋষভ মানে হচ্ছে শ্রেষ্ঠ তাকে নাম দিলেন ভগবান ইন্দ্র স্পর্শ করে ভগবান ইন্দ্র স্পর্ধা করেছিলেন ঋষভের রাজস্বকালে বলেছিলেন ওখানে বৃষ্টি দেওয়া হবে না ঋষভদেব মুচকি হেসে বলেছিলেন ইন্দুকে বন্যকে কি বলবেন তিনি তো স্বয়ং ভগবান যখন ইন্দ্র স্পর্শা করে রাজ্যের মধ্যে বর্ষা করে নাই অবগত হয়ে ভগবান যোগেশ্বর ঋষভদের হাস্যকে মুচকি হাসলেন এসে যোগমায়া দ্বারা সেই অজনব বর্ষে বিরাট বৃষ্টি করে দিলেন ইন্দ্রকে এইভাবে নাভিরাজা অতি হর্ষে বললেন যে এই তো এই তো উপযুক্ত পুত্রপ্রাপ্ত হয়েছেন তিনি নাভিরাজা অভিলাষ অনুরূপ সুসন্তান লাভ করায় অতি হর্ষবিল্লল হয়েছিলেন অনেক কথা তারপর তিনি চলে গেছিলেন বদ্রিক আশ্রমে চলে গেছিলেন ভজন করার জন্য আমরা দেখলাম এই ঋষভজি মহারাজ তিনি দীর্ঘদিন রাজত্ব করলেন ঋষভ দেওয়া আপনার বর্ষকে কর্মক্ষেত্র মনে করলেন কর্মক্ষেত্র তো বটেই আজ নববর্ষই তো কর্মক্ষেত্র ভারতবর্ষকে কর্মক্ষেত্রে শাস্ত্রে নির্দেশ করা আছে কর্ম অকর্ম বিকর্ম তিনটে সেগ্রিগেশন যদি আপনারা না বোঝেন তাহলে ভুল হয়ে যাবে বিচারে কর্মক্ষেত্র ভারতবর্ষকে কেন বলা হয় কেন বিদেশি কি কর্ম হয় না কথাটা তা নয় কর্ম অকর্ম বিকর্ম তিনটে কথা আছে কর্ম মানে হলো বেদবিহিত কর্ম বেদে যা ইনস্ট্রাকশন দেয়া আছে আদেশ করা আছে সেই অনুপাতে যে কর্ম করা হয় তাকে বলা হয় বেদবিহিত কর্ম আর সেইটার ক্ষেত্র একমাত্র ভারতবর্ষেই প্রশস্ত সেখানে আজকাল অবশ্য আমাদের বিভিন্ন বিদেশেতে গিয়ে ওরা ওখানেও যোগাযোগ যাগযোগ করছে করছে করতে পারে কিন্তু এইটা আমাদের ভারতবর্ষ হলো কর্মক্ষেত্র এই ভারতবর্ষে বেদবিহিত কর্মের অনুষ্ঠান সমস্ত কিছু এখানেই সম্ভব বাস্তবিক রূপে কর্ম অকর্ম বলা হয় বেদবিহিত কর্মের অকরণ আমি করলাম না বেদে বলা আছে আমি সবই বুঝলাম জানলাম কিন্তু কোনো কিছু করলাম না এখানে এই যে বেদবিহিত কর্মের অকরণ না করা এটা হচ্ছে অকর্ম আর বিকর্ম মানে হলো আমি তো বেদবিহিত কর্ম কিছু করলামই না না করে চুপচাপ থাকি তাও নয় বরঞ্চ উল্টো বিপরীত বেদে যা আছে তা সম্পূর্ণ বিপরীত কর্ম করে জগতের লোক নরকগামী হচ্ছে এটাকে বলা হয় বিকর্ম বিকর্ম বিপরীত কর্ম যা দেওয়া আছে এই তাই জন্য এই ভারতবর্ষকে কর্মক্ষেত্র বলার কারণ আছে যথেষ্ট অনেক সব ব্যাপার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই শ্লোকের আলোচনা যদি আপনারা প্রথম শ্লোকটা দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে আনালিকালি শোনেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কত রহস্য লুকিয়ে রয়েছে এখানে আমরা দেখছি এই ঋষভদেব ইন্দ্রদত্তা জয়ন্তী নিভার যায় আত্মতুল্য গুলশালী একশত পুত্র উৎপাদন করেন বলছে ইন্দ্রদত্তা জয়ন্তী নামনি ভার্যা তার গর্ভে তিনি একশত পুত্র করেন তার মধ্যে সবচেয়ে বড় পুত্রের নাম হল ভরতজি মহারাজ যে ভরতজি মহারাজের নামেতে এই ভারতবর্ষের নামকরণ হয়েছিল অতি আদিকালেতে ভারতবর্ষের নাম তখন হয়েছিল এই ভরত মহারাজের গুণাবলী ভরত মহারাজের গুণ শুনবেন আপনারা তার নামেতেই ভারতবর্ষ নাম হয়েছিল তার একশত পুত্রের মধ্যে প্রথম পুত্রের নাম ছিল ভরত অন্য যে সমস্ত নবাধিক নবতী মানে হচ্ছে নিরানব্বই সংখ্যক যে পুত্র ছিল তাদের মধ্যে কুষাবর্ত ইলাবর্ত ব্রহ্মাবর্ত মলয় কেতু ভদ্রসেন ইন্দ্রিক বিদর্ভ এবং কিকট এই নয়টি হল প্রধান এই নয়জনই ভরত মহারাজের অনুগমন করেছিলেন ভরত মহারাজ বলেছিলেন সেই কথাটা মেনেছিলেন মোটামুটি মোটামুটি ভরত মহারাজ অনুগমন করেছে অনুগত ছিলেন এই নয়জনের পর তাহলে তাহলে ভরত মহারাজ আর এই নয়জন তাহলে জন হয়ে গেল তাহলে একশো থেকে দশ গেল নব্বই একশো থেকে দশ গেল নব্বই রইল নব্বই জন পুত্রের মধ্যে নব্বই জন পুত্রের মধ্যে তার মধ্যে নবযোগেন্দ্র হয়েছিলেন বাকি নয়জন কবি হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্লায়ন আবির্ভত্ত দ্রমির চমস করভাজন এরা সব নয়জন হয়েছিলেন অত্যন্ত তত্ত্বজ্ঞান উপদেষ্টা ঊর্ধ্বরেতা পুরুষ হয়েছিলেন তাদের নাম নবযোগন্ধ তারা জগতে বিখ্যাত এত তাদের করুণা এত তাদের জ্ঞান এত তাদের প্রভাব এই সমস্ত কথা আপনারা শুনবেন যখন এগারো স্কন্ধেতে তাদের শিক্ষা আদি আলোচনা করা হবে বাকি নয়জনের কথা বলা হলো তাহলে নজন চলে গেলে বাকি থাকলো কি একাশি জন থাকলো এই একাশি জনকে এই কনিষ্ঠ একাশিটি জন জয়ন্তের অর্থাৎ ঋষভের পুত্র সকলেই পিতার আজ্ঞা পালক অতিশয় বিনিদ্ধ বিনীত তারা বেদজ্ঞ যজ্ঞশীল এবং বিশুদ্ধ কর্মসম্পন্ন ব্রাহ্মণ হইয়াছিলেন বিশুদ্ধ কর্মসম্পন্ন ব্রাহ্মণ হয়েছিলেন এখন এর মধ্যেই স্বাভাবিকভাবে যিনি বুদ্ধিমান পুরুষ সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন এটা কি করে হলো মহারাজ যাদের মধ্যে বিচার আছে তখন সঙ্গে সঙ্গে এটা প্রশ্ন করবেন এটা কি করে সম্ভব হলো এক্ষুনি শুনে রাজার বংশধর শুনছি তার বংশে হঠাৎ এখানে একাশি জন বিশুদ্ধ ব্রাহ্মণ হয়ে গেলেন কি করে এই সম্বন্ধে আমরা এগারো স্কন্ধে যখন আলোচনা করব ব্রাহ্মণ কাকে বলে কিভাবে হয় ব্রাহ্মণের লক্ষণ কি এ সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণের কি লক্ষণ এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব সেখানে দেখতে পাব আমাদের যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্রাহ্মণের ঘরেতে আমি জন্মগ্রহণ করেছি অর্থাৎ একটা কথা যে বংশ পরম্পরায় আমরা ব্রাহ্মণ এই যে একটা কথা প্রচলন আছে এটা সমস্ত শাস্ত্রীয় ভিত্তিতে এটা অ্যাবজার্ড এটা মিথ্যে কথা মহাভারতে রামায়ণ শাস্ত্রের কোনো জায়গায় ভাগবতের কোনো জায়গায় এরকম ধরনের প্রমাণ নাই আগেকার দিনে এই বিচারটা করা হতো যদি ক্ষত্রিয়ের ঘরে কোনো রাজার ঘরে কোনো সন্তানাদি জন্মাতো সেখানে ব্রাহ্মণ যারা যারা ঋষিমুনিরা আছে তারা লক্ষ্য করতেন সেই সন্তানের লক্ষণটা কি তার ক্যারেক্টারিস্টিক্স আর বিচার করা হতো করে দেই দেখা হতো এর মধ্যে অত্যন্ত সাত্ত্বিক ভাগ প্রধান এবং সে দেখা যাচ্ছে অন্যরকম তখন তাকে কি করতেন ব্রাহ্মণ করে দিতেন এটা নিয়ম ছিল ভাগবতে এসব প্রমাণ আছে আমি মহাভারতের প্রমাণ আছে একটা প্রমাণ আমি উপনিষদ থেকে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে যেমন আমি বলেছিলাম যখন ওই গৌতমী ঋষির কাছে গেলেন কে সেই ছোট বালক ছোট বালক যে বালক যে গৌতম ঋষির কাছে গিয়ে বললেন আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করব বললেন সেখানে তখন ঋষিমুনি বললেন তোমার গোত্রের বংশের পরিচয় কি তোমার পিতার পরিচয় কি হ্যাঁ সেটা নিয়ে এসো জাবাল সত্যকাম জাবাল সত্যকাম তার কথা উপনিষদে আসে তিনি এই ঋষি বালকরা এত সুন্দর বেদ অধ্যয়ন করছে এত নিষ্ঠা এত তাদের শক্তি বীর্য কীরকম তাদের আগুনের মতো জ্বলছে তারা আচার আচরণ করে শুদ্ধ আচার আচরণে প্রতিষ্ঠিত হয়ে বেদ শিক্ষা করছেন গুরুগৃহেতে তার ইচ্ছা হলো আমিও শিখব তিনি তখন গৌতম ঋষির কাছে গিয়ে শরণাপন্ন হলেন ঋষিবর যদি আমাকে কী করে আপনি গ্রহণ করেন তাহলে আমিও এইসব শিক্ষা করতে পারি গৌতম ঋষি বললেন বাবা তোমার গোত্রের পরিচয় কি তোমার পিতার পরিচয় কি আগে এটা জেনে এসো তখন সে মাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো জাবালি মার কাছে মা বললেন বাবা তোমার পিতার পরিচয় আমি জানি না তোমাকে লাভ করেছি কিন্তু এত বড় সত্যি কথাটা যখন ঋষিবরের কাছে গিয়ে বললেন তখন ছোট ছোট বালকগুলো হাসতে আরম্ভ করলো ঋষিবর সবাইকে বকলেন একদম চোখ বললেন তুমি আমার সামনে এসো তোমার লক্ষণে বোঝা যাচ্ছে তুমি হচ্ছে ব্রাহ্মণ আর কোনো সন্দেহ নেই তোমার লক্ষণে বোঝা যাচ্ছে তুমি ব্রাহ্মণ কেন কি লক্ষণে বোঝা যাচ্ছে গৌতম ঋষির মতো এত বড় একজন ঋষি তিনি এরকম কথা বলে দিলেন গৌতম ঋষি তখন এই বিচারটা দিয়েছিলেন ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম ব্রাহ্মণের মধ্যে সত্যতে প্রতিষ্ঠিত থাকবার একটা একটা শক্তি আছে সত্যতে প্রতিষ্ঠিত থাকা তার দৃঢ় ইচ্ছা সব সময় আর শূদ্রের লক্ষণ হলো কথায় কথায় কথাকে চেঞ্জ করবে পরিবর্তন করবে মিথ্যা বলবে মিথ্যার আশ্রয় নেবে এটা হচ্ছে শূদ্রের লক্ষণ গৌতম ঋষি তাকে দীক্ষা দিয়েছিলেন এবং সে বিরাট তত্ত্বজ্ঞানী হয়েছিল ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এইসব কথা শাস্ত্রেতে আছে ভাগবত আছে যস্য যস্য ইয়ত লক্ষণম প্রক্তম পুংস বর্ণাবিভঞ্জকাহা তদন্নত দিশেত তত্ত্বের নৈব বিনির দিশেত বিনির দিশেত দিশেত বিনির দিশেত মানে হচ্ছে বিধিলিঙ্গ ইটস এ মাস্ট বিধিলিঙ্গ যখন বলে করতেই হবে তখন সেখানে শাস্ত্র বলছেন ভাগবতী মহাপুরাণ যার জন্মবার পরে যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণ অনুযায়ী তার বর্ণ নির্ণয় করা উচিত এবং করা বিনির্দিষেধ করতেই হবে আর যদি দেখা যায় অন্য জায়গায় ব্রাহ্মণকুলে নয় অন্য জায়গায় ক্ষত্রিয়র ঘরে দেখা গেছে জন্ম হয়েছে তার দেখা যাচ্ছে আরে তার মধ্যে তো এরকম সত্যের প্রতি প্রতিষ্ঠা দেখা যাচ্ছে খুব তখন তাকেও ব্রাহ্মণ হিসাবে স্বীকার করা হয়েছে এসব প্রমাণ আমরা দেখব শাস্ত্র থেকে সমস্ত প্রমাণ আমরা শাস্ত্র থেকে দেখব কিভাবে কি কি ঘটনা ঘটছে সব প্রমাণ আছে পরবর্তীকালে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি যারা অপস্বার্থের অন্বেষণ করেন তারা এটাকে একটা একটা এমনভাবে নিয়মের মধ্যে ফেলে দিয়েছেন যে বারো মনের ছেলে বারো মন হবে বারো মনের ছেলে বারো মন হবে বলে এই তো আমার পৈতে আছি জানেন না অত সে মদ্য মাংস খাচ্ছে গরুর মাংস সবই করছেন কিন্তু ব্রাহ্মণের লক্ষণ এরকম নয় এখানে চিৎকার চেঁচামেচি বা গায়ের জোরের কোনো প্রশ্ন নেই ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ ব্রাহ্মণের আট বছর থেকে আরম্ভ করে বারো বছরের মধ্যে তাকে উপনয়ন অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী তাকে দেওয়া উচিত ওই গায়ত্রী মন্ত্রের পালন করতে করতে তার মধ্যে বিশাল শক্তি সঞ্চারিত হয় এসব কথা আমরা জানি পরবর্তীকালে এই ব্যাপারগুলো সম্পূর্ণ হারিয়ে গিয়ে এটা একটা এমন একটা ব্যাপারে দাঁড়ালো তার মধ্যে কেউ কোনো বিচার রহিত হয়ে গেলেন বলে এর পৈতে আছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ শাস্ত্রে এরম কথা বলা নেই কোনো জায়গায় শাস্ত্রে এরম কোনো কথা কোনো জায়গায় বলা নাই কিন্তু লোকে এটা করে নিলেন আবার আমাদের ভক্তিরাজ্যে আমরা দেখব যারা এই নিত্যানন্দ প্রভুর বা অন্য অন্য স্বরূপ গোসায় অদ্বৈত গোসায় আমরা বলে প্রভুর বংশধর বলে প্রচার করছেন নিজেকে আমরা এগুলোকে খণ্ড বিখণ্ড করে দিই অথবা জঞ্জালের বিচার এগুলো প্রভুর বংশ কোনো মাংসের বংশ নয় ওরা এ ধরনের বিচার করেন করে নরকে চলে যান সবই করছেন ব্যবিচার অথচ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছেন আমি নিত্যানন্দ বংশোদ্ভূত আমি অদ্বৈত বংশোদ্ভূত আমাদের হাসি লাগে কোনো শাস্ত্রে এরকম ধরনের কোনো প্রমাণ নাই এই ধরনের আমরা দেখলাম যে নবযোগেন্দ্রের পরেতে একাশি জন আমি এইটা যে সন্দেহ এসেছিল এখানে নিরসন করে দিলাম একাশি জন তারা ঋষভের পুত্র সকল পিতার আজ্ঞা পালক অতিশয় বিনীত বেদজ্ঞ যজ্ঞ যজ্ঞশীল ও বিশুদ্ধ কর্মসম্পন্ন ব্রাহ্মণ হয়েছিলেন তারা এইভাবে আমরা দেখি যে এই ঋষভদেবের পুত্রগণ এসব হয়েছিলেন ঋষভদেব যখন পুত্রগণ সব যথেষ্ট বড় হয়ে গেছেন তখন আগেকার দিনে এটি বিধান ছিল পুত্রদের মধ্যে রাজ্যের রাজত্বের দায়িত্ব দিয়ে মাতার দায়িত্ব অর্থাৎ নিজের স্ত্রীর দায়িত্ব দিয়ে তারা চলে যেতেন প্রবজ্জায় সন্ন্যাস নিয়ে চলে যেতেন অথবা বানপ্রস্থ নিয়ে চলে যেতেন এবার কেবল অহরণে ষাট বছরের ষাট বছর পর্যন্ত তারা থাকবেন এইটি নিয়ম ছিল ষাট বছরের ঊর্ধ্ব হলে তারা চলে যাবেন তারা গিয়ে ঐকান্তিকভাবে ভগবানের চরণ চিন্তা করবেন করতে করতে এই সংসার বন্ধনকে ছিন্ন করে দিয়ে ক্ষীণ কলমশ সংসার বন্ধন ছিন্ন তারা নিত্য জগতে এই নিয়ম ছিল ঋষভদি মহারাজ যদিও জানেন আমার এই একশত পুত্র কেউই ফালতু পুত্র নয় আমার এই একশত পুত্র সবাই অত্যন্ত যোগ্য তাদের কাণ্ডজ্ঞান আছে তারা জানেন সব কিছু জানেন ভরতের তো কথাই নাই তারপরে বাকি নজনের কথা বলা তা তো বললো তার আনুগত্যই ছিলেন অনুবর্তন করেছেন বাকি যে নজন তার কথাই তো নেই তারা তত্ত্বজ্ঞানী নবযোগেন্দ্র বাকি একাশি জন তাদের কথাও বলা প্রশংসা করা হলো তথাপি ঋষভজি সাক্ষাৎ ভগবানেরই এটা অবতার তিনি যোগ ধর্ম বিবক্ষায়া এই যে পরমংস যোগ ধর্ম এর একটা বিশেষ আছে এইটা কিন্তু সাধারণ পরমাংশ নয় এসব অনেক বিভাগ আছে এসব সাধারণ লোক বুঝবে না তিনি আচরণ করবার জন্য পুত্রদের মধ্যে কিছু শিক্ষা দান করে এবার তিনি চলে গেছিলেন তারপর গিয়ে বিভিন্ন জঙ্গলে বিচরণ করছেন তিনি সমাজে সংসারে পাগলের মতো এরম চুল এগুলো এগুলো ভূতের মতো যেখানে রয়েছেন সেখানে বিশ্বাস ত্যাগ করছেন সেখানে পড়ে রয়েছেন কেউ খাওয়ালে এরকম ধরনের বা আশ্চর্য এইসব আশ্চর্য বিষয় এসব আর যেখানে তিনি বিষ্ঠা ত্যাগ করতেন সেই জায়গাকার কয়েক কিলোমিটার যাব সুগন্ধে একবার ধূপ মানে ধূপ ধুনোর গন্থের মতো চারিদিকে ছড়িয়ে যেত এইসব কথা বলা রয়েছে কেউ যদি যত্ন করে থেকে খাওয়াতেন খেতেন নালে খেতেন না অনেক সব বিষয় আছে এখানে ঋষভদেব যখন চলে যাচ্ছেন তখন কিছু উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশের মধ্যে একটা উপদেশ দিয়ে আমি শুরু করেছিলাম বন্দনার পরেতে আর বেশ কিছু আলোচনা হওয়া প্রয়োজন নালে আমাদের আমাদের তত্ত্বজ্ঞানের অভাব থেকে যাবে ঋষভদেব বলছেন নায়ম দেহ দেহ ভায়ম নেলোকে কষ্টান কামান আহতে যে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধের ইয়াসমাদ ব্রহ্ম সক্ষত্ব অনন্তম এই মানুষ্য লোকে মনুষ্য লোকে দেহধারীগণের মধ্যে এই যে মানব দেহ কষ্টপ্রদ বিষয় সকল ভোগের জন্য নয় বাবা এই মনুষ্য দেহ দেওয়া হয়েছে ভোগ বেশি করে ভোগ করবো এই জন্য নয় কষ্টপ্রদ এইসব বিষয়গুলো আমি ভোগ করবো এই ভোগের জন্য কারণ ওই সকল ভোগের বস্তুগুলো যেটাকে শুকর কুকুর ইত্যাদি নাম দাও তারাও ভোগ করে শুকর যাকে বলে শুয়োর তারও একটা ভোগের একটা এনজয়মেন্ট আছে সেও নানারকম সঙ্গ করে এটা আপনারা লক্ষ্য করেছেন সে নতুন নতুন দিনেতে নতুন নতুন বিষ্ঠা ভোজন করে কর্দমায় থেকে সে সুখ অনুভব করে আমি সুখ বা দুঃখের কথাগুলো অ্যানালিসিস করেছিলাম এবং বলেছিলাম সুখ বা দুঃখ বলে কোনো বাস্তবিক কোনো শব্দ নাই এটা একটা অলিক শব্দ সুখ বলে যেটাকে আপনারা অনুভব করেন সেটা হচ্ছে আপনাদের ইন্দ্রিয় এবং জড়মন এবং জড় ইন্দ্রিয়ের অনুকূলে ফেভারেবল কিছু যদি হয় হ্যাঁ এটা ঠিক এ ভালো আছে খুব গরম লাগছে হঠাৎ আপনাকে নিয়ে গিয়ে এসিতে চালিয়ে দিল টেম্পারেচার করে দিল টেন ডিগ্রি বাহ ভালো ফাইন এটা আপনার পক্ষে সুখ হলো আপনি অপূর্ব সুন্দরভাবে স্নান আদি করে খুব সুন্দরভাবে গাওয়ে পাউডার ফাউডার দিয়ে ভালো করে লাক্সুরিয়াস ওয়েতে অবস্থান করলেন কিন্তু একটা শুয়োরকে যদি স্নান করে আপনি ঘরেতে এসি ঘরেতে নিয়ে যান সেই লাপিয়ে চলে যাবে নর্দমায় মানে গু খাবে ওটা তার পক্ষে সুখজনক যেটা আপনার পক্ষে সুখজনক সেটা শুয়োরের পক্ষে অসুখজনক যেটা এনার পক্ষে সুখজনক এটা আপনার পক্ষে অসুখজনক অর্থাৎ সুখ দুঃখের সুখ দুঃখের কোনো ত্রৈকালিক ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে সুখ বা দুঃখ যেটা জড়জগতে আপনারা অনুভব করে কষ্ট বা আনন্দ পান সেটা করে ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই যে বস্তুটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে থাকছে না আপনার কাছে এই আছে এই নেই সেই বস্তুগুলোকে তত্ত্বজ্ঞানী পুরুষগণ খুব সাবধানে ট্রিটমেন্ট করেন সেই সব বস্তুগুলোর সঙ্গে তারা নিজেকে জড়িয়ে ফেলেন না তারা জানেন আজকে এই সুন্দর বাড়িটা কালকে আমার থাকবে কত লোক দেখা গেছে কত ধনী ব্যক্তি তার ধন সম্পত্তি জমিন জায়রাত সব অন্যর হাতে চলে গেছে কত কত এরকম দেখেছি চোখের সামনে সব হয়েছে তাহলে এইভাবে উপদেশ করলেন দেখো এই শরীরটা ভগবানের জন্য তপস্যা করে দিব্য এই শুদ্ধ শতময় ভগবানকে অনুভব করা তার সঙ্গে সক্ষ স্থাপন করা উচিত আর জেনে রেখো মহৎ ব্যক্তিগণের মহৎ পুরুষগণের সেবা মহৎ কাকে বলা হয় মহৎ বলা হয় যারা এই জড়জগতের থেকে আলাদা একটা অবস্থায় রয়েছেন যারা ভগবানের চরণে অনন্য ভক্তিমান ভগবানের চরণেই যাদের অন্তরাত্মা সমাহিত রয়েছে যারা জড়জগতের কোনো বিষয় সম্বন্ধে ইন্টারেস্টেড নয় তথাপি দ্বারা বদ্ধজীবকে কৃপা করার জন্য ভগবানের আদেশে তাদের আসতে হয় এদেরকে মহাপুরুষ বলা হয় আমরা এই জড়জগতে কোনো একটা অদ্ভুত জিনিস যদি কাউ চরিত্রে দেখি তখনই তাকে মহাপুরুষ সংজ্ঞা দিয়ে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিই আমরা এত মূর্খ আমরা কিছু আশ্চর্যজনক জিনিস যদি কোনো কোনো ব্যক্তির জীবনে দেখতে পাই চরিত্রে দেখতে পাই সঙ্গে সঙ্গে তাকে আমরা মহাপুরুষ চিহ্নিত করে খবরের কাগজে দিয়ে দিই আমরা আলোচনা করে তাকে আমরা এত বোকা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করে যেখানে অনন্ত জ্ঞানের সাগর অনন্ত ব্রহ্মাণ্ড যদি ভারতবর্ষ থেকে জ্ঞান গ্রহণ করে তথাপি বললাম আমরা পারলাম না এত অনন্ত জ্ঞান রাশি ভারতবর্ষে লুকায়িত রয়েছে কিন্তু আমরা সবেই এই সব যা অপ্রাকৃত জ্ঞানাবলী আমরা এগুলো নিতে রাজি নয় আমরা এতই বোকা আমরা বাইরে থেকে সব জ্ঞান নিয়ে আসছি এদেশে জানি না এদেশ থেকে সমস্ত জ্ঞান ও দেশে গেছে আমাদের নিজেদের দোষে এরকম অবস্থায় আমরা পড়েছি সিনসিয়ারিটির অভাব কোঅপারেশন কোঅর্ডিনেশনের অভাব ন্যাশনালিটির অভাব এই কারণে বাস্তবিক India is the land of spiritual cultivation Those sages after long deliberation have given us immense treasure of spiritual knowledge. But we are so full, we are not ready to accept. আমরা রাজি নয় এগুলোকে গ্রহণ করতে চাইছি না এত বোকা আমরা বেশি বুদ্ধিমান নিজেকে মনে করে আমরা বেশি বুদ্ধি রাখি যারা এসব স্বাস্থ্য চালার বিচার করে যারা ভগবানের তারা তো ব্যাকডেটেড তারা আনস্মার্ট এত মূর্খ আমি স্মার্টনেসের ডেফিনেশনটা পর্যন্ত জানি না স্মার্টনেস কাকে বলা হয় তার ডেফিনেশন জানি না যত নোংরামো শিক্ষাটাকে আমরা স্মার্টনেস বলি হৃদয় যদি এই ক্ষমতা আবির্ভাব হয় আপনার সত্যটাকে বলবার মতো সাহস থাকে দেন ইউ আর স্মার্ট তখন আপনাকে স্মার্ট বলা হবে সত্যের সঙ্গে মুখোমুখি করার যে ক্ষমতা ঋষি মুনি সাধুগুরু বলে দে আর স্মার্ট তারা স্মার্ট তোমরা স্মার্ট ন তোমরা ফুল বোকা এই জন্য বলছেন এখানে ঋষভ দেব বলছেন মহৎ সেবা দার মাহু বিমুক্তে মহৎ ব্যক্তিগণ সেবা করো করলে তোমার এই যে সংসার বন্ধন কেটে যাবে আর তুমি যদি বলো না ভালোই আছি সংসার বন্ধনে থাকো জন্মে জন্মে চাটনি খাও এই জন্মে একরকম চাটনি খেলে পর জন্মে আবার গাধা ঘোড়া পশু পক্ষী যে জন্ম হবে আবার অন্যরকম চাটনি খাবে সেখানে চাটনি খেয়ে যাও